নবী আলী সালাম আমাদেরকে এমন বহু স্থান কাল এবং পাত্রের সন্ধান দিয়ে গেছেন যেই স্থানে যেই সময়ে যেই পাত্রে যে অবস্থায় দোয়া করলে আল্লাহ সুমাতালা বান্দার দোয়া কবুল করার সম্ভাবনা অনেক জোরালো থাকে আল্লাহ সুমাতালা সেই দোয়াগুলো কবুল করার অনেক বেশি সম্ভাবনা থাকে কোরআন এবং হাদিস থেকে এরকম প্রায় তেত্রিশটি জায়গা আমরা চিহ্নিত করেছি এই তেত্রিশটি জায়গা তেত্রিশটি স্থান কাল এবং পাত্র এগুলোতে যদি আমরা দোয়া করি আল্লাহ সুমাতালার কাছে সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো অনেক প্রবল প্রিয় ভাইরা একজন মমিনের সবচাইতে বড় হাতিয়ার হল দোয়া আল্লাহর কাছে চাইতে পারা এটা মমিনের সবচাইতে বড় সৌভাগ্যের জায়গা মানুষ যখন সব জায়গা থেকে নিরাশ হয়ে যায় তখন একটি আশার জায়গা থাকে সেটি হল আল্লাহ সুমাতালার কাছে দোয়া প্রিয় ভাইরা কোরআনে করিমে আল্লাহ সুহাতালা আমাদেরকে দোয়া করার জন্য নির্দেশ করেছেন দুনিয়ার মানুষের চরিত্র হল মানুষের কাছে চাইলে মানুষ নাখোশ হয় অসন্তুষ্ট হয় আর আল্লাহ সুহাতালা তার ব্যতিক্রম তার কাছে না চাইলে তিনি অসন্তুষ্ট হন আর চাইলে খুশি হন নবী আলী সালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না দোয়া করে না আল্লাহ সোহাতালা বরং ওই ব্যক্তির উপরে অসন্তুষ্ট হন কত বড় দয়ালু কত বড় মায়ালু রব ঠিক না ঠিক আল্লাহ সোহাতালা আমাদের প্রত্যেককে চাওয়ার সুযোগ করে দিয়েছেন যার দুটি হাত আছে সে মেলে ধরতে পারে যার হাত নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে পারে না পারে না যার মুখ আছে সে মুখ দিয়া চাইতে পারে হাত তোলার দরকার নাই যার মুখও নাই মুখ দিয়ে বলার শক্তিও নাই সেও আল্লাহর কাছে চাইতে পারে না পারে না মন থেকে আল্লাহর কাছে চাইতে পারে কি পারে না আল্লাহ সুমাতাল আলী মুম্বিদাত সুদূর যত চাওয়া যত জল্পনা আমাদের অন্তরে আছে সবগুলোই আল্লাহ সুমাতালা জানেন ঠিক না ঠিক প্রিয় ভাই তাহলে দোহার যে সুযোগ এটি মুমিনের জন্য সবচেয়ে বড় সুযোগ মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার পৃথিবীর যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ বান্দা আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সুযোগ হলো উপায় হলো দোয়া যে কোনো কল্যাণ আল্লাহ সুমতালার কাছ থেকে আমরা চেয়ে নিতে পারি কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে আর যেই কোনো ক্ষতি যে কোনো বিপদ সেটা যত বড় আকারেই হোক না কেন তা থেকে রক্ষার জন্য আমাদের উপায় হলো কি দোয়া করা কিন্তু আফসোসের বিষয় দোয়ার ব্যাপারে আমাদের গাফলতি চরম আকার অবহেলা প্রচন্ড আমরা দোয়া করতে চাই না দোয়ার গুরুত্ব বুঝি না নবী আলাইসালাম বলেছেন দোয়াই হল ইবাদত আমরা যত সালাদ সিয়াম হজ ইবাদত বন্দীগী করি আল্লাহর কাছে এই সমস্ত ইবাদত বন্দীগীর খোলাসা হলো আল্লাহর কাছে চাওয়া আল্লাহর কাছে দোয়া করা দোয়াটাই হলো ইবাদত আর সে দোয়াটাই আমরা সবচেয়ে কম করি প্রিয় ভাই আর সে আজিমের মালিক যার ভান্ডারে কোনো কি নাই কমতি নাই কোনো অভাব নাই সেই মালিকে যদি বলে চাও তাহলে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা আল্লাহ সুমাতালা বলছেন উদ তোমরা আমার কাছে দোয়া করো চাও ওয়াদা করছেন সঙ্গে সঙ্গে কম দোয়া করলে আমি কি করব দোয়া কবুল করব প্রিয় ভাইরা তাহলে আল্লাহ সুমাতালা দোয়া করতে বলেছেন সঙ্গে সঙ্গে আবার দোয়া কবুল করবেন সেই অঙ্গীকারও করেছেন অন্য আয়াতে আসছে আল্লাহ সুমাতালা বলেন হেরাসুল আপনার কাছে যখন আমার বান্দারা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে জানতে চাইবে আপনি তাদেরকে বলে দিন আমি নিকটেই আছি আমি নিকটেই আছি তারা যেখান থেকেই আমার কাছে চাইবে আমি সঙ্গে সঙ্গে সে চাওয়া আমার কাছে পৌঁছে যাবে উজিবু দোয়াকারী ব্যক্তি যখন আমার কাছে দোয়া করে আমি তার দোয়ার জবাব দেই সুহান আল্লাহ আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জোয়ার কি দেন জবাব দেন আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকে সাড়া দেন চাইলে আল্লাহ চাওয়া পূরণ করেন প্রিয় ভাই এর পরেও আমরা নিজেরা দোয়া করার অভ্যাস আমাদের ভেতর একেবারেই কম আমরা দোয়ার জন্য মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিয়ে আনতে হয় হুজুরদেরকে নিয়ে আসতে হয় বিভিন্ন অনুষ্ঠান ছাড়া আল্লাহর কাছে দোয়া করার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ তারা আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন প্রিয় ভাই আল্লাহ সুমাতালার কাছে সবকিছু চেয়ে নিতে হয় একাদিসে আসছে আপনার জুতার ফিতা যখন ছিঁড়ে যাবে তখনও আল্লাহর কাছে কি চাইতে হয় সাহায্য চাইতে হয় নবী আলাইসাল্লামের গোটা জীবনকে যদি আপনি অ্যানালাইসিস করেন দেখবেন প্রতিটা মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন শুইতে গেলে দোয়া উঠতে গেলে দোয়া দুঃস্বপ্ন দেখছেন আমল অজু করতে গেছেন দোয়া অজু শেষ করছেন দোয়া মসজিদে ঢুকতেছেন দোয়া সালাতের ভিতরে তো পুরাটাই দোয়া সালাতের পরে মসজিদে বের হচ্ছেন সেখানেও কি দোয়া কাজ শুরু করছেন দোয়া ঘরে ঢুকতেছেন দোয়া ঘর থেকে বের হচ্ছেন দোয়া খাচ্ছেন দোয়া সুহানাল্লাহ খানা শেষ করছেন দোয়া রুগী দেখতে গেছেন দোয়া দোয়া নাই কোথায় গোটা জীবনে শুধু দোয়াই দোয়া দোয়াই দোয়া দোয়াই দোয়া আর সে দোয়াই আমরা সবচাইতে কি করি কম করি প্রিয় ভাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহর মতো দাতা আল্লাহর মতো দানশীল আর আল্লাহর কোন সৃষ্টি জগতের কেউ নাই অতএব আল্লাহর কাছে চাওয়ার সুযোগটাকে আমরা কাজে লাগাবো তো ইনশাল্লাহ প্রিয় ভাইরা যে কেউ দোয়া চাইলে আল্লাহ সুহামতাল্লাহ সে দোয়া কি করবেন ইনশাল্লাহ মঞ্জুর করবেন এর ভেতরে কিছু কিছু জায়গা কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তির কিছু কিছু অবস্থার দোয়া আল্লাহ সুমাতালা কবুল করবেন বলে নবী সাল্লাম স্পেশাল ভাবে জানাই দিচ্ছেন তাহলে সেই সময়গুলোতে সেই জায়গাগুলোতে সেই অবস্থাগুলোতে আল্লাহর কাছে দোয়া করলে সেটা কবুল হওয়ার সম্ভাবনা আরো অনেক জোরালো অনেক বেশি অতএব সেই জায়গাগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে বের করে করে সেই সময়গুলোকে বের করে করে আমরা আল্লাহর কাছে কি করব নিজেদের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 হাদিস থেকে আমরা পাই পাঁচটি জায়গার কথা জানা যায় যে জায়গাগুলোতে দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এবং এই দোয়া কবুল হবে যে সে বিষয়ে নবী আলাইসালাম তার বিভিন্ন হাদিসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে জানাই গেছে তার ভিতরে প্রথম যে জায়গায় দোয়া কবুল হবে ওই জায়গাটা হলো আরাফাতের ময়দান কোন জায়গা ভাই আরাফাতের ময়দান আরাফাতের ময়দান বলতে আরাফাতের ময়দানে সব সময় না আরাফাতের ময়দানে হজের দিন হাজি সাহেবরা যেদিন আরাফাতের ময়দানে অবস্থান করেন নয় জিল হজে অবস্থান করেন সেই আরাফাতের ময়দানে আরাফাতের দিনে হাজি সাহেবদের অবস্থানের দিনে হাজি সাহেবরা ওই জায়গাতে যে দোয়া করেন ওই দোয়া সাধারণত কি হয় না ফেরত হয় না ওই দোয়া কবুল হয়ে যায় নবী আলাইসালাম বলেছেন মহাত্মাম মালিক শাহ নাকজি কিতাবে আসছে আরাফা আরাফার ময়দানের দোয়া হলো সবচাইতে কি শ্রেষ্ঠ দোয়া যত দোয়া আছে এর ভিতরে সবচাইতে উত্তম দোয়া কোন দোয়া ভাই আরাফাতের ময়দানের দোয়া আমরা অনেক আল্লাহর বান্দা আছি যারা এখনো আমাদের সুযোগ এবং তৌফিক হয় নাই আরাফাতের ময়দানে আরাফাতের দিনে যে অবস্থান করার অর্থাৎ হজ করার আল্লাহ সুমাতাল আমাদের সকলকে হজ করার তফিক দান করুন প্রিয় ভাই আরাফাতের ময়দানে দোয়া করলে যে দোয়া কবুল হয় এটা পরীক্ষিত বহু লোকের পরীক্ষিত যে আল্লাহর কাছে এই জায়গায় চাইলে আল্লাহ সাধারণত সে চাওয়া কি করেন না ফেরত দেন না এরকম বহু বাস্তব নজির বহু অভিজ্ঞতার আলোকে প্রমাণ আমাদের কাছে আছে ব্যক্তিগতভাবে আমরা অনেক অভিজ্ঞতার কথা জানি যে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে নাছর বান্দা হয়ে চাইছেন এবং দোয়ার মৌলিক যে শর্ত আছে হালাল উপার্জন এটা ফুলফিল করছেন আল্লাহ সুমাতাল ওই বান্দার দোয়া কি করছেন কবুল করছেন অতএব সারা জীবনের জন্য একজন মুমিনের আকাঙ্ক্ষা থাকবে যে জীবনে একবারের জন্য হলেও আরাফাতের ময়দানে এহরামের কাপড় করে হস করা অবস্থায় আল্লাহর কাছে কি করব দোয়া করব আর এই জন্য ওই দিন যাতে আল্লাহর কাছে দোয়া করা যায় সেই জন্য জোহরের সালাদটুকু এবং আসরের সালাদটুকু দোনো সালাদকে কি করে দেওয়া হয়েছে একসাথে করে দেওয়া হয়েছে তোমরা একসাথে পড়বে আসল আলাদা পড়বে না যাতে করে একসঙ্গে পড়ে এক টানা সূর্য ডুবা পর্যন্ত এই কয়েক ঘন্টা কি করা যায় দোয়া করা যায় কত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে আর আমাদের ময়দানে গিয়ে দোয়া করার তফিক দান করুন দ্বিতীয় যে জায়গায় দোয়া কবুল হয় ভাই সেটা হলো ফেরেস্তা যে জায়গায় আসে কোন জায়গায় ফেরেস্তা যে জায়গায় আসেন সেই জায়গায় দোয়া কবুল হয় কোন কোন জায়গায় ফেরেস্তা আসেন এর এ বিষয়ে হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় যে সমস্ত জায়গাগুলোতে ফেরেস্তারা অবতরণ করেন হাজির হন উপস্থিত হন সেই জায়গাগুলোর কথা বিভিন্ন হাদিসে কি আছে বর্ণিত আছে তার ভিতরে দৃষ্টান্ত স্বরূপ আমরা তিনটি জায়গার কথা বলি নাম্বার এক কোন মানুষ যখন মুমর্ষ হয়ে যায় প্রচন্ড অসুস্থ হয়ে যায় জীবন সায়ান্ন যেটাকে বলে মৃত্যুর আগ মুহূর্তে মানুষের শিওরে তার আশেপাশে ওই জায়গাতে আল্লাহ সুমাতার পক্ষ থেকে ফেরেস্তারা অবতরণ করেন আল্লাহর ফেরেস্তারা সেখানে কি করেন অবতরণ করেন আর ওই সময় দোয়া করলে ভালো কিছু চাইলে ফেরেস্তারা তখন ওই চাওয়ার সঙ্গে আল্লাহর কাছে কি বলে আমিন আমিন বলে যার কারণ সে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক প্রবল এ বিষয়ে সহি মুসলিমের হাদিসে আসছেন রবি আলাইসালাম বলেছেন ইদা হাদর তুমুল মারিদ আউল মাইয়িতা ফাকুল ফাইনাল মালায়কাতা ইউআমিনুন আলা মা তাকুলুন তোমরা যখন কোনো অসুস্থ ব্যক্তির কাছে বা কোনো মানুষ মারা গেছে সে জায়গায় উপস্থিত হইছ তাহলে সেখানে ভালো কিছু চাও ভালো কিছু মন্দ কিছু বলিও না কারণ তোমরা ওখানে যা বলো আল্লাহর ফেরেস তারা তার সপক্ষে আল্লাহর কাছে আমিন আমিন বলে কি করেন ফরিয়াদ করে অর্থাৎ ফেরেস তারা আমার জন্য কি করে আমার দোয়া কবুলের জন্য দোয়া করে একটি জায়গা পাইলাম ফেরেস্তা উপস্থিত হন এরকম আরেকটি জায়গা হলো আল্লাহর আলোচনার মজলিস জিকির মজলিস যে আমরা একটা মজলিসে বসছি এরকম আল্লাহর আলোচনার মজলিস বা জিকিরের মজলিস যদি হয় সহি বুখারের বিখ্যাত হাদিস আমরা সকলেই জানি একটু আগেও আমরা শুনেছি নবী বলেছেন কোথাও যদি আল্লাহর আলোচনা চলে এই জিকিরের মজলিসকে আল্লাহর ফেরেস তারা কি করেন ঘিরে ফেলেন এবং তারা আল্লাহ পর্যন্ত চলে যান আল্লাহ সুমাতালা জিজ্ঞাসা করেন কোথেকে আসছ লম্বা হাদিস একটা পর্যায়ে আল্লাহ সুমাতালা ফেরেস্তাদেরকে বলেন আমারে বান্দারা কি চায় তো ফেরেস্তারা বলে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায় তারা কি চায় তারা জান্নাত চায় ক্ষমা চায় আল্লাহ সুমাতা তখন ফেরেস তাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তাহলে এই আল্লাহর আলোচনার মজলিস জিকিরের মজলিস কোরআন এবং হাদিসের মজলিস যদি হয় সেই মজলিসে সেই বৈঠকে ফেরেস্তা উপস্থিত হন আর সেখানে যদি জান্নাতের আকাঙ্ক্ষা থাকে জাহান্নাম থেকে মুক্তির আকাঙ্ক্ষা থাকে চাওয়া থাকে তো সে চাওয়া কবুল হবে এই হাদিসে এই ঘোষণা নবী আলাহিসাল্লাম নিজে দিয়েছেন সৈবুখার হাদিস তাহলে বোঝা গেল ফেরেস্তা আসেন সেই জায়গাতে মনের চাওয়া পেশ করলে আল্লাহ সে চাওয়া কি করেন কবুল করেন আরেকটি ক্ষেত্র ফেরেস্তা উপস্থিতির সেটি হল মুরগি যখন ডাকে মুরগির ডাকের সময় এ সময় ফেরেস্তা হাজির হয়ে যায় এবং এ বিষয়ে সহিবুখরে এবং মুসলিম হাদিসে আসছেন আলাহিসাল্লাম বলেছেন ইদা সহাদ্দি কাতু ফাস আল্লাহ মালাকা যখন মুরগি আওয়াজ দিয়ে উঠে তো তোমরা মনে করো এমনি আওয়াজ দেয় না মুরগি যখন আওয়াজ দিয়ে উঠে তখন তোমরা ওই সময় আল্লাহর কাছে তোমাদের মনের চাওয়াগুলোকে পেশ করো মনে মনে চাইতে পারেন যদি চাও তাহলে সেই চাওয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ মালাকা কারণ মুরগিয়ে ফেরেস্তা দেখে তারপরে কি করে আওয়াজ করে তার মানে ফেরেস্তা উপস্থিত আছে এখানে আর ফেরেস্তা উপস্থিতের জায়গা কি হয় সাধারণত দোয়া কবুল হয় তাহলে দোয়া কবুলের দ্বিতীয় জায়গা পেলাম প্রথম জায়গা হলো আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় দ্বিতীয় জায়গা হলো ফেরেশতারা যেখানে উপস্থিত হয় সেই জায়গায় দোয়ায় মনের যত চাওয়া আছে দোয়া আছে সেগুলো কি হয় কবুল হয় নাম্বার তিন সেজদায় দোয়া কবুল হয় কোন জায়গায় ভাই সেজদায় বড় কঠিন একটা জায়গা বড় কঠিন একটি জায়গা দোয়া কবুলের জন্য আদর্শ একটি জায়গা নবী আলাইসালাম বলেছেন সহি মুসলিম হাদিসে আবু রাজ বর্ণনা করেছেন বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি থাকে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যেতে পারে কোন সময় যখন সে সেজদায় চলে যায় যখন সেজদায় চলে যায় তখন আল্লাহর যত কাছাকাছি যাওয়া যায় এত কাছাকাছি যাওয়ার সুযোগ আর তার জীবনে অন্য কোনো সময়ে হয় না ওই সেজদায় যেহেতু আল্লাহর সবচাইতে কাছাকাছি যাওয়া যায় সেজন্য নবী আলাইসালাম বলেন ফাক ফিরুদ্দোয়া সেজদায় আল্লাহর কাছে কি করো বেশি বেশি করে দোয়া করো অন্য বর্ণা আসছে তিনি বলেছেন ফাজ তাহিদ ফি দোয়া সেজদায় গেলে তোমরা দোয়া মনে প্রাণে দোয়া করো দোয়ার জন্য প্রচন্ড চেষ্টা করো সাধনা করো কষ্ট করো প্রিয় ভাইয়েরা তাহলে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কি করব দোয়া করব এখন নামাজে যখন আমরা সেজদা দিব ওই সেজদা আমরা কিভাবে দোয়া করব। এটি একটা বিষয় আলোচনার বিষয় সেদিকে আমরা বিস্তারিত যাব না শুধু সংক্ষেপে এটুকু বলবো নামাজের সেজদায় মনে মনে আল্লাহর কাছে যেই কোনো বৈধ চাওয়া আপনি পেশ করতে পারবেন এটা নিয়ে কোনো কারোর দ্বিমত নাই কোরআন এবং হাদিসের যত দোয়া আছে বর্ণিত দোয়া সেগুলো আল্লাহর কাছে কি করতে পারবেন পেশ করতে পারবেন এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই নিজের ভাষায় মাতৃভাষায় সেজদায় দোয়া করতে পারবেন কিনা এ বিষয়ে কয়েকটা মত পাওয়া যায় অনেকে বলেন যে ফরজ নামাজে হলে করবেন না নফল নামাজ হলে করবেন অনেকে বলেন না ফরজ নামাজ দোনোটাতে করবেন অনেকে বলেন না কোনোটাতে করবেন না কিন্তু মনে মনে এবং করোনা দিচ্ছে বর্ণিত দোয়াজে করা যাবে এটা নিয়ে কারোর কোনো দ্বিমত নাই কথা কি বুঝাতে পারছি তাহলে ভাই মুখে যদি আমি সুহান রব্বিয়াল আলা অথবা সুব্বহন কুদ্দুসন অথবা অন্যান্য সেজদার যে জিকির আছে সেগুলো আমরা করি তাজবি যদি আমরা পাঠ করতে থাকি আর মনে মনে আল্লাহর কাছে কি করি চাওয়া পেশ করি এমনকি মুখেও যদি আল্লাহর কাছে আমার চাওয়া আমি পেশ করি তাহলে সে চাওয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আল্লাহর কাছে যে জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় তার ভিতরে একটা জায়গা হলো কোন জায়গা নামাজের শেষদা চার নম্বর হল মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় মক্কায় বিভিন্ন জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় পাঁচ নম্বর হল হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে মাসায় হজ যেগুলো আছে সেগুলোতে দোয়া করলে কি হয় দোয়া কবুল মক্কা এবং হজ সংশ্লিষ্ট যে জায়গাগুলো আছে সেগুলো সর্বসাকুল্যে কতটি জায়গা যে জায়গাগুলোতে দোয়া কবুল হয় সেগুলোকে হাসান বসরি রহমাহুল্লাহ পনেরোটি জায়গা বলে আখ্যায়িত করেছেন চিহ্নিত করেছেন কয়টা জায়গা ভাই পনেরোটা জায়গা এক নম্বর হলো তফের সময় মাতাফ এই জায়গাটাতে তফের যে জায়গাটা এই জায়গাতে আল্লাহর কাছে যে কোনো দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এক এক চক্করে এক এক দোয়া আছে এটা বিভিন্ন বই পুস্তকে আপনারা দেখছেন সেটা সঠিক না এর কোনো ভিত্তি নেই কিন্তু আল্লাহর কাছে আপনার মনের যে কোনো বৈধ চাওয়া আপনি তফ করতে করতে কি করতে পারেন পেশ করতে পারেন এটা দোয়া কবুলের জায়গা নাম্বার দুই মোলতাজাম মোলতাজাম কোনটা মোলতাজাম হলো হাজরা আসদ পাথর এবং বাইতুল্লার যে দরজা এই দুইটার মধ্যবর্তী পুরা জায়গাটাকে কি বলা হয় মোলতাজাম বলা হয় মোলতাজাম মানে হলো আঁকড়ে ধরের জায়গা যেটা আঁকড়ে ধরতে হয় এই জায়গায় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এবং এ বিষয়ে আদিসে বর্ণিত আছে নাম্বার তিন মিজাবে রহমতের নিচে দোয়া করলে দোয়া কবুল হয় মক্কার যে বাইতুল্লার ছাদের পানি যাওয়ার জন্য একটা পাইপ আছে দেখবেন এই পাইপ দিয়া কি পড়ে ছাদের পানিগুলো সাধারণত পড়ে ওইটার নিচে দাঁড়ায় বা বৈশা যে কোনো অবস্থায় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এই বিষয়ে হাদিসে আছে যদিও সে হাদিসের সমাধে কিছুটা দুর্বলতা আছে কিন্তু মহাদিসিন অনেকে বলেছেন যে এই দুর্বলতা সহনীয় পর্যায়ে যাই হোক তাহলে মিজাবের আহমদের যার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় তিন নাম্বার চার বাইতুল্লাহ হারামের যে কোনো জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পাঁচ জমজমের পানির কাছে দোয়া করলে দোয়া কবুল হয় জমজমা পানি বলতে জমজমা পানির ডিব্বা যেখানে যেখানে রাখা আছে ইয়াতে হারামে ওই জায়গা না জমজমের কূপের যে জায়গাটা সাফা মারোয়া মধ্যবর্তী জায়গা সেখানে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছয় সাফা পাহাড়ে দাঁড়িয়ে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় সাইর শুরুতে দোয়া করতে হয় তোয়াফকারী ব্যক্তি তোয়াফ যখন শেষ করবে ওমরা এবং হজের তোয়াফের পরে আপনার সাই যখন করতে হয় তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে কি করতে হয় দোয়া করতে হয় আর তখন দোয়া কবুল হয় সাত নম্বর হলো মারোয়া পাহাড়ে দাঁড়ায় দোয়া করলে কি হয় আল্লাহর কাছে দোয়া কবুল হয় আট নম্বর হলো সাই করা অবস্থাতে মাস আতে সাইর জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নয় নম্বর মাকাম ইব্রাহিমের পিছনে যেখানে আপনি ওমরা তফ শেষ করার পরে হজর তফ শেষ করার পরে দুরাকাত নামাজ পড়েন সেখানে এই মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার দশ আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় যেটা একটু আগে জানলেন নাম্বার এগারো মোজদালেফে দোয়া করলে দোয়া কবুল হয় নবী সালাম হজের সময় ঈদের দিনে ফজরের পরে দীর্ঘ সময় পর্যন্ত মোজদালেফায় মাসারে হারামে দাঁড়িয়ে কি করছিলেন দোয়া করছিলেন নাম্বার বারো মিনায় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় মিনায় দোয়ার কথা আছে তেরো চোদ্দ পনেরো এই তিনটি হলো তিনটি জামারাতের পরে জামারাতে পাথর মারেন না হাজি সাহেবরা ওগুলোর পরে কি হয় দোয়া কবুল হয় তাহলে পনেরোটি ক্ষেত্র আছে মক্কা এবং মাসারা হারামে এই জায়গাগুলোতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না এই জন্য অজাগায় বে জায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো সেখানে যে আমরা কি শুরু করি দোয়া কবুল করি দোয়া করা শুরু করি অনেক দোয়ার জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা কি করি না দোয়া করি না বেশিরভাগ মানুষকে ভারত বাংলাদেশ পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনা যখন যায় নবী আলাইসাল্লামের কবর যখন জিয়ারত করে জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয় দোয়া করুন শুরু করে দেয় কোন হাদিসে তো এরকম বলা হয় নাই যে ওই জায়গা দোয়া করলে কি হবে দোয়া কবুল হবে এটা দোয়ার জায়গা না দোয়ার যে জায়গাগুলো আছে সেগুলো তো অনেক সময় কি করে না দোয়া করে না কিন্তু যেখানে জায়গা নাই সেখানে কি করে দোয়া করে ওই মাজারে যায় দোয়া করে লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে এখনো বেবুজা হয়ে কোথায় দোয়া করে মাজারে চলে যায় আপনি মাজারে যায় দোয়া করতেছেন কোন জায়গায় দোয়া করতে হবে এটা আমরা জানি না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন প্রিয় ভাই <clears throat> এবার আসি আমরা সময় বারোটি সময় আছে দোয়া কবুলের জন্য কয়টি সময় আছে বারোটি সময় মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক হাজি সাহেব যখন হজ করে তখন নাম্বার দুই ওমরাকারী ব্যক্তি যখন ওমরা করে তখন নাম্বার তিন গাজী বীর যে আল্লাহর রাস্তায় জেহাদ করছে জেহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সুমাতার কাছে দোয়া করলে সে দোয়া কি হয় কবুল হয় এবং এ বিষয়ে সোনা আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাবে বিস্তারিত হাদিস আসছে নাম্বার চার আজানের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার পাঁচ যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছয় বৃষ্টি যখন পড়ে বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এ বিষয়ে আবু দাউদে সাহালবিন সাহাদ থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে নাম্বার সাত কোন ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে পবিত্র অবস্থায় থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয় এবং এ বিষয়ে মোস্তাদ আহমদে আহমদ আহম বলে হাদিস আসছে নাম্বার আট রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহ কাছে দোয়া করে এই সময় দোয়া কবুল হয় এই বিষয়ে সে বুখারের বিখ্যাত হাদিস আছে আমরা জানি নবী বলেছেন ভোর রাত যখন হয় আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো আমি চাওয়া মঞ্জুর করবো তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় জুমার দিন আগামীকালকে শুক্রবার এই শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই মহাদিসিন একরাম এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন কেউ বলেছেন আসরের পরে কেউ বলেছেন জুমার আগে পরে বিভিন্ন সময় কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত দোয়া করা উচিত কারণ একটি সময় আছে দোয়া কবুল হয় সেটা কোন সময় আমরা কেউ জানি না নাম্বার দশ লাইলাতুল কদরে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় আমাদের আয়সা বর্ণিত হয়েছে বলেছেন যদি আমি কদর পেয়ে যাই আমি কি চাইবো কি বলবো করার জন্য ভাষা জানতে কাছে তার মানে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তাকে ভাষা শিখিয়ে দিয়েছেন আল্লাহম্মা আফু আননি এই দোয়া আল্লাহ আপনি দয়ালু আপনি ক্ষমাশীল আপনি করিম অতএব আমাকে ক্ষমা করুন তাহলে লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে রাতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এগারো আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি এই টাইম এই টাইমটাতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার বারো পাঁচক্ত সলাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরা পড়ি না আমরা আপনি এত দুরুদের পরে এ দোয়া মাসুরার জায়গায় শুধুমাত্র দোয়া মাসুর আল্লাহমানি জলাম তো নাফসি না এখানে রব্বের হামুমা পড়তে পারেন রব্বান আতেন দুনিয়া পড়তে পারেন যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন দোয়া জায়গা এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা কেউ কেউ বলেছেন সলাতের শেষে এ হলো মোট বারোটি জায়গা যে জায়গাগুলোতে কি হয় ভাই দোয়া কবুল হয় চার অবস্থায় দোয়া কবুল হয় এবার আসে অবস্থায় চারটা অবস্থা আছে যে অবস্থায় কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক সফর অবস্থায় দোয়া কবুল হয় কি অবস্থায় দোয়া কবুল হয় ভাই সফর অবস্থায় মা যায় আবু হরদুল্লাহ বর্ণিত হাদিসে আসছেন আলাইহি বলছেন সালাতু তিনটা দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই তার ভিতরে একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির কার দোয়া ভাই মুসাফির ব্যক্তির দোয়া আপনি যখন সফরে থাকবেন তখন আল্লাহ কাছে মনে মনে কি করতে থাকেন দোয়া আমরা সাধারণত সফর করলে ওই সময় আল্লাহর অবাধ্যতা আরো বেশি করি গান বাজনা ফুর্তি ফার্তা করতে করতে সফর করি ঠিক না ঠিক বিমানে উঠলে আগে হেডফোন লাগায় নিয়ে ইয়ারফোন লাগাই নিয়ে এরপরে গান শুনতে শুনতে বিমানে যাই ঠিক না বেঠিক ঠিক তো উঠলে বলি সুপারভাইজার সাপ হিন্দি গান লাগাই দেন জাগানাকা গান লাগাই দেন ঠিক না বেঠিক ঠিক অথচ সফরে কি হয় দোয়া কবুল হয় আর ওইখানে আল্লাহর গজব আসার কাজ আমরা বেশিরভাগ করে থাকি আল্লাহ আমাদের বোঝার তোফিক দান করুন তাহলে প্রথম হলো সফরের দোয়া সফরের সময় প্রথম হলো তাহলে মুসাফিরের দোয়া সফর অবস্থা কবুল হয় নাম্বার দুই রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থা কি হয় কবুল হয় এমনি মাজাহ সম্পর্কে বর্ণিত হাদিস হাসান বলেছেন ইন্দাল ইফতারের আগে পর্যন্ত রোজাদার ব্যক্তির দোয়া কি হয় দোয়া কবুল হয় এবং ফেরত দেওয়া হয় না নাম্বার তিন যে ব্যক্তি দেয়ালে পিঠ ঠেকে গেছে তার দোয়া কবুল হয় আমরা তিন যুবকের ঘটনা জানি বিখ্যাত হাদিসে আসানবী বলেছেন যে তিনজন যুবক একটি গর্তে আশ্রয় নিয়েছিল গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছে তারা বের হওয়ার কোনো জায়গা নাই উপায় নাই তারা মৃত্যুর প্রহর গুনছে এ অবস্থায় তারা তিনজনে তিনটি আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করছেন দোয়া করছেন আল্লাহ তারা তিনজনের দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করেছেন তাহলে যখন কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার শর্ত পূরণ করে সুন্দর করে ভালো করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ ওই সময় দোয়া কি হবে কবুল হবে নাম্বার চার ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি জুলম করে না অবিচার করে না তার অধীনস্থদের প্রতি কি করে না অবিচার করে না সেই শাসকের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন তিনি ইবনে সাল্লাম বলেছেন সালাসম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়ানের ভিতরে প্রথম বলেছেন আল ইমামুল আদেল ন্যায়পরায়ণ শাসক এরপর আসেন দোয়া কবুলের সর্বশেষ পয়েন্ট যেটা সেটা কোনটা সেটা হলো কিছু কিছু আমল আছে কিছু কিছু কথা আছে যে আমলগুলা করলে যে কথাগুলো বললে যে জিকিরগুলা বললে দোয়া কবুল হয় কথা বোঝা যাচ্ছে এরকম সাতটি আমল আছে সাতটি জিকির আছে যেগুলোর পরে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় কবুল করবেন বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে দোয়া আল্লাহ কবুল করবেন কারণ এই বিষয়ে নবী আলাইসালাম বলেছেন সুরানা সাইদে বর্ণিত হয়েছে সাইদিবনে সাদিব বর্ণনা করেছেন যে বিহা ইতিহাসে কেউ লা ইলাহা এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আর দোয়া কবুল হয় নাই এরকম ঘটনা ঘটে নাই কে বলতেছে নবী সাল্লাম বলতেছেন প্রিয় ভাই তাহলে যেই কোনো বিপদ থেকে বাঁচার জন্য একটা কমন দোয়া আছে কি দোয়া আজম পরে দোয়া করলে হয় বিষয়ে তিনি বলেছেন যেটা তার তার বাবার বর্ণনা করেছেন যে বলেছেন কোন ব্যক্তি যদি দোয়া করে এই কথা বলে আল্লাহ এমনি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা বলে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কি করেন কবুল করেন কয়টা গেল তিন নাম্বার চার যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এ বিষয়ে সহি মুসলিমের হাদিস আসছে অম্মুল মোমিনিন উম্মে সালমা রাজিল্লাহ তালানহা বলেন নবী আলাইসাল্লাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আবদিন তুসিবিহ মুসিবা ফায়াকুল কোন মোমিন বান্দার যদি কোনো মুসিবত হয় আসে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সাথে বলে আল্লাহ আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন ধৈর্য ধারণ কারণে ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দোয়া যদি কেউ করে নবী আলাহিসাল্লাম বলেন তাহলে আল্লাহ সোহাতালা ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো ইচ্ছাইতে বিকল্প দিবেন উম্মদ সালমা বলেন এই দোয়া নবী আলাইসালাম থেকে শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ সোহাতালা আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছেন দোয়া কিরকম কবুল হয়েছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবুল এই দোয়া করলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় কয়টা গেল চারটা নাম্বার পাঁচ আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি তার দোয়া কি হয় ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই বিষয়ে হাদিসে আসছে সালাহ দোয়া ওহম এর ভিতরে আসছে আল্লাহকে বেশি বেশি জিকির করে তারপর দোয়া করলে দোয়া কবুল হয় ছয় নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে এর ভিতরে বেশিরভাগ হাদিসগুলোই জয় কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য যেটাকে আল্লাহ আমা আলবানী রহমান সহ অনেকে হাসান বলেছেন সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া কবুল হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো দোয়া নাই হুজুর দিয়ে দোয়া করানোর কোনো সিস্টেম নাই এবং গতানুগতিক কোন দোয়া যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর কোনো ভিত্তি নেই নাম্বার সাত জমজমের পানি মানে দোয়া পান করার পরে দোয়া করলে বা চাইলে সেটা কি হয় দোয়া কবুল হয় ইবনে মাজার হাদিসে আসেন সাল্লাম বলেছেন মা ও জমজম লিমা সুরিবালা জমজম পানি পান করার পরে আপনি বা পান করার সময় যে উদ্দেশ্যে আপনি পান করেন যে চাওয়া আপনি আল্লাহর কাছে পেশ করেন সেটা আল্লাহ তালা কি করেন পূরণ করেন তাহলে এই সাতটি ক্ষেত্র আছে বা এই সাতটি মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে দোয়া কবুল হয় সর্বসাকল্যে মোট কয়টা হলো তেত্রিশটা আমরা এক নজরে যদি বলে দিই যে দোয়া কবুলের তেত্রিশটি খাত তেত্রিশটি স্থান কাল এবং পাত্র আছে যেগুলো বিভিন্ন হাদিস দ্বারায় আমরা জানতে পারি সেই জায়গাগুলোর ভিতরে প্রথম হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে কোনো মুসলমানের পেছনে অগোচরে দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আল্লাহ মঞ্জুর করবেন ইনশাল্লাহ নাম্বার দুই মাজলুম ব্যক্তি বদ দোয়া করলে জালামের বিরুদ্ধে সেটা কবুল হয় নাম্বার তিন কোন বাবা তার সন্তানের জন্য নেক দোয়া হোক বদ দোয়া হোক করলে সেটাও কি হয় কবুল হয় নাম্বার চার নেক সন্তান যদি তার বাবা মার মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করেন সেটাও কি হয় কবুল হয় নাম্বার পাঁচ কোন নেককার বান্দা আল্লাহর কাছে যদি তিনি ফরজ এবং নফল করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন তাহলে ইন্নামিন আল্লাহ আবররা তার দোয়াও আল্লাহ কবুল করেন যদি নেককার হতে পারি ভালো কাজ করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারি তাহলে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন নাম্বার ছয় আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাত ফেরেস্তা যখন উপস্থিত হয় ওই জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আট সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দশ হজের যে জায়গাগুলো আছে আরাফাত মিনা মুজদালেফা জামরাতের এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার এগারো হাজি সাহেব হস্কর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বারো উমরাকারী উমরার সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেরো গাজী ব্যক্তি জেহাদের ময়দান থেকে বীরের বেশি যখন ফিরে আসে তার দোয়া করলে ওই সময় দোয়া করলে তিনি দোয়া কবুল হয় নাম্বার চোদ্দ আজানের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পনেরো যুদ্ধ চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ষোলো বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সতেরো যে ব্যক্তি রাত্রে আল্লাহর জিকির করা অবস্থায় থাকে পবিত্র অবস্থায় ওই ব্যক্তির ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন নাম্বার আঠারো রাতের শেষ ভাগে অর্থাৎ ভোর রাতে তিন ভাগের শেষ ভাগে শেষ অংশে যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল হয় উনিশ নম্বর জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় কখন নির্দিষ্ট করে বলা নাই কেউ বলছে না জুমার আসর আসর পরে জুমার আগে জুমার পরে সকালে বিভিন্ন সময় বলা আছে সারাদিন দোয়া করতে থাকাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাম্বার বিশ লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার একুশ আজান এবং একামতের মধ্যবর্তী জায়গা দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বাইশ সলাতের শেষ অংশে এসে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেইশ মুসাফির ব্যক্তি সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার চব্বিশ রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় ইফতার রাগ পর্যন্ত নাম্বার পঁচিশ হলো যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় উপায় থাকে না আর মোস্তার হয়ে যায় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ২৬ ন্যায়পরায়ণ শাসক যিনি শাসন করেন অধীনস্থদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করেন অবিচার করেন না জুলম করেন না তিনি দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাতাইশ ঘুম থেকে উঠার পরে বিশেষ দোয়া পাঠ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আঠাইশ ইউনুস আলাহিসাম আল্লাহ নবী ইউনুস আলাহিসামের যে দোয়া সে দোয়া করে লাইলাহানাকে নিকুদ্দিনা জলেম এটা বলে যে কোনো বিপদ থেকে আপনি বাঁচতে চাইবেন সে দোয়া কবুল হবে নাম্বার উনত্রিশ এসমে আজম পড়ে একটা বিশেষ দোয়া আছে যেটা আমরা বললাম সে দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হবে নাম্বার তিরিশ বিপদ পড়লে বিপদ দূর হবে এর চেয়ে উত্তম বিকল্প আল্লাহ দিবেন এবং বিপদের বিনিময়ে সব দিবেন উম্মসালমানহা তার জীবনে পরীক্ষিত এই দোয়া তিনি বলেন আবু সালামার মৃত্যুর পর এ দোয়া পড়ছিলাম স্বামী হারাইছি এ দোয়া পড়ছি আল্লাহ আমাকে তার চেয়ে ভালো স্বামীর স্বয়ং রসুল আকরম সাসমকে আমার স্বামী বানাই দিচ্ছেন একত্রিশ নম্বর যে ব্যক্তি আল্লাহর জিক্রি বেশি বেশি করে তারপরে দোয়া করলে দোয়া কবুল হয় বত্রিশ নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় তেত্রিশ নম্বর জমজম পানি পান করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ সুমাতালা আমাদের সকলকে দোয়ার সমস্ত শর্তগুলো পূরণ করে এই স্থান কাল পাত্র মুহূর্তগুলোকে খুব বেশি থেকে বেশি কদর করার তৌফিক দান করুন জেজাক মোল্লা ওয়াহুদ আওয়ানা আনিলামদুল্লাহ আলমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু